দিন জুমার পরে আমাদের মাসাইলুল জাহেলিয়া বা জাহেলি মতবাদ সম্পর্কে যে দর্শগুলি হয়ে আসছিল গত আট দশ মাস ধরে সেগুলির আর কিছু অংশ এই বাকি যে বছরের কিছু সময় রয়েছে তাতে পেশ করা হবে ইনশাআল্লাহ তবে জুমার পরে সময় আমাদের খুব সংক্ষেপের সময় শর্ট সময় আসর নামাজের আজান আজকাল হয়ে যাচ্ছে দুটা চৌত্রিশ মিনিট ডেটটা পার হয়ে গেছে যাই হোক আজকে মাসাইলুল জাহিলিয়ার তেরো নম্বর মাসালা আল মাস আলা সাথে আশারা লেখক বলছেন আল গুলু বে আহলিল ইলমে ওয়াসালাহ বিষয়বস্তু হচ্ছে অতিরঞ্জন বা বাড়াবাড়ি গুলু মানে হচ্ছে অতিরঞ্জন বা বাড়াবাড়ি কথায় বাড়াবাড়ি কাজে বাড়াবাড়ি আকিয়েদা বিশ্বাসে বাড়াবাড়ি তিনটি ক্ষেত্রে বাড়াবাড়ি গত মঙ্গলবারে যেসব ভাইরা ছিলেন কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আর বলেছিলাম তিনটি ক্ষেত্র মনে আছে কি ছিল বিষয়বস্তু হ্যাঁ কি বিদাত প্রচলিত বিদাত সম্পর্কে ঠিক প্রচলিত বিদাত বিদাত আকিদার ক্ষেত্র আছে কথার ক্ষেত্র আছে আর আমলের ক্ষেত্র আছে তিনটি ক্ষেত্রেই বিদাত আছে মানে বিদাতি বিশ্বাস বিদাতি কথা বিদাতি আমল সোজা ভাষায় ঠিক না ওই এই বাড়াবাড়িটাও তিন ক্ষেত্রে আছে বাড়াবাড়ি বা অতিরঞ্জন আছে এই তিন ক্ষেত্রে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে বাড়াবাড়ি যা বিশ্বাস করতে হবে না তা বিশ্বাস করছেন আপনি যেখানে বিশ্বাস করে এখানে থেমে যেতে হবে তার আরো বেশি বাড়িয়ে বিশ্বাস করছেন আপনি আকিদা বিশ্বাসের ক্ষেত্রে বাড়াবাড়ি এতে কাদে বাড়াবাড়ি কথার ক্ষেত্রে যা এখান থেকে বলতে হবে এর বেশি আর বলা যাবে না তার বেশি বলছেন আপনি তো কথার ক্ষেত্রে বাড়াবাড়ি আপনার গুলু আমলের ক্ষেত্রে বাস কর্ম এখান থেকে শেষ আমল শেষ দিনের আমল ইসলামের আমল এত দূর যথেষ্ট আল্লাহ নবী এর বেশি আমল করেননি আপনি ওর চাইতে বেশি আমল করেন যা প্রমাণিত নাই নফল নয় সেগুলি মানে বাড়তি যেগুলি করেননি নবী সাল্লাম আপনি নেকি মনে করে করছেন আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি তাহলে <clears throat> গলু বা বাড়াবাড়ি আরবিতে গলু বলা হয় অতিরঞ্জন বা বাড়াবাড়ি বিশ্বাসের ক্ষেত্রে হইতে পারে আকিদার ক্ষেত্রে কথার ক্ষেত্রে হইতে পারে বলার ক্ষেত্রে আর আমলের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে হইতে পারে সব ক্ষেত্রে বাড়াবাড়ি থেকে বাঁচতে হবে কারণ যে কোনো জাতিকে অতিরঞ্জন বা বাড়াবাড়ি ধ্বংস করেছে ধ্বংস করেছে তাদের দিন ধর্মকে ইমানকে ধ্বংস করেছে তাদের তৌহিদ আল্লাহর একত্বকে ধ্বংস করেছে তাদের দুনিয়াকে আখেরাতকে ধ্বংস হয়েছে আজাব এসেছে আল্লাহর দুনিয়াতেও এবং এই বাড়াবাড়ি অতিরঞ্জনের জন্য তাদের আখেরাতেরও আজাব রয়েছে কেউ তো শির করে মুশরেক হয়ে মারা গেছে কেউ বিদাত করে বিদাতি হয়ে মারা গেছে কেউ জুল অত্যাচার করে বাড়াবাড়ি করতে গিয়ে জুল অত্যাচার করে মারা গেছে কাফের হয়েছে মুশ্রেক হয়েছে জালেম হয়েছে এ অবস্থায় মারা গেছে ধ্বংস করেছে দিনকে ধ্বংস করেছে আকিদাকে ধ্বংস করেছে দুনিয়া কেউ দুনিয়াকেও কেউ তো গুলু বা বাড়াবাড়ি ধর্মীয় বাড়াবাড়ি এক হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি একজন লোক বাড়াবাড়ি করে অন্যকে মারধর করলো এটাও তো বাড়াবাড়ি ধর্ম মনে করে বাড়াবাড়ি নয় হয়তো ঠিক ক্ষমতা আছে ক্ষমতার বল দেখিয়ে দিলেন আপনি জুল অত্যাচার করে দিলেন বাড়াবাড়ি করলেন এটাকে আমার বাড়াবাড়ি বলি এটাও বাড়াবাড়ি সীমা লঙ্ঘন আর এক হচ্ছে ধর্মের দোহাই দিয়ে বাড়াবাড়ি করা মানে আপনি এই বাড়াবাড়ি করাকে অতিরঞ্জন করাকে দিন মনে করছেন ধর্ম মনে করছেন আপনার পরেজগারি তাকুয়া মনে করছেন এটি হচ্ছে আল্লাহ বিরুতা এটি হচ্ছে নেকির কাজ আমি নেকি মনে করে এই কাজগুলি করছি অথচ সেই কাজগুলি হচ্ছে বা সেই কথাগুলি হচ্ছে সেই আকিদাগুলি হচ্ছে কি বাড়াবাড়ি তাহলে ধর্মীয় ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করে তারা বাড়াবাড়ি করে ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে ধর্মীয় বিষয় সম্পর্কে ধর্মীয় ব্যক্তিত্ব হচ্ছেন প্রথম আম্বিয়া এবং রসুলগণ আপনাদের সাথে সাথে সহযোগিতা করবেন ধর্মীয় ব্যক্তিত্ব প্রথম সারিতে আম্বিয়া এবং রসুলগণ দিনের সাথে সম্পর্ক হচ্ছে নবীগণের রসুলগণের আদম আলী ইসলাম নু আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম মুসা আলী ইসলাম ইসা আলী ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অন্যান্য আম্বিয়া কিরাম ধর্মীয় ব্যক্তিত্ব ধর্মীয় ব্যক্তিত্ব আম্বি এবং রসুলগণের পরে যদি সবকে সামিল করতে হয় সাহাবাই কিরামকে সামিল করলাম তাবেইনদেরকেও সামিল করলাম শহীদগণকেও সামিল করলাম <clears throat> তাহলে আউলিয়া বলতে পারি আউলিয়া কেন আউলিয়ার নামে এই নাম দিয়ে বাড়াবাড়িটা আছে আবার হ্যাঁ নবী আর ওলি তাই না অলিউল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি আউলিয়া কেরাম বলে বাড়াবাড়ি তাহলে আউলিয়া বললে সাহাবাই কেরামও সামিল হয়ে যাবে শহীদ গণ সামিল হয়ে যাবেন আর অলমাই কেরাম সামিল হয়ে যাবেন আইম্মাই কেরাম সামিল হয়ে যাবেন আল্লাহ নেক বান্দা আবেদ জাহেদ যারা আছেন তারাও সামিল হয়ে যাবেন সবাই সামিল হয়ে যাবেন তাতে যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন নবীদের পরে মিনান নবী ইনা অসিদ্দিকিনা অসহাদায় অসলেহীন সৎকর্মশীল তাই লেখক দুটি কথা বলেছেন আল গলু বে আহলিল ইলমে ওয়াসালাহ এ কথা বলেছেন অধ্যায় কিন্তু লেখক তারপরে বলছেন আল গলু ফিল ওলামায় ওয়াসালেহীন ফিল ওয়াসালেহীন সৎ কর্মশীল কথাটি আম আর সালেহীন কেন করেছেন সালেহীন এই জন্য করেছেন যে কারো হয়তো এলমের দিকটা জ্ঞানের দিকটা বেশি ফুটে উঠেছে ভালো আলেম ভালো জ্ঞান আছে দিন সম্পর্কে আর আর এক দল আছেন যে যাদের এলমের দিকটা হয়তো ফুটে ওঠেনি কিন্তু তাদের সততা আমল আমলের দিকটা বেশি ফুটে উঠেছে তো আলেম হওয়ার কারণে বাড়াবাড়ি তাদের সম্পর্কে অথবা তাদের সততার দিকটা তাদের ইমানদারি দিকটা তার মানে এই না যে আলেমদের মধ্যে সততা নেই কিন্তু তাদের ওই দিকটা এলমের দিকটা ফুটে ওঠেনি কারণ তারা হয়তো ওই রকম আলেম নন কিন্তু তাদের তাকুয়া পরেশগারি তাদের এবাদত বন্দগীর হ্যাঁ এসবের দিকটা বেশি ফুটে উঠেছে আর এই নামে তাদের সম্পর্কে বাড়াবাড়ি হয়েছে মুসলিম সমাজে এই দুই রকম বাড়াবাড়ি আছে আম্বিয়াদের সম্পর্কে নবী করিম সাল্লাহাম সতর্ক করেছেন বাড়াবাড়ি করতে প্রথম আম্বিয়াদের সম্পর্কে বাড়াবাড়ি হয়ে থাকে আর তারপরে আউলিয়া বা ওলামা সলেহীন সৎকর্মশীলদের সম্পর্কে বাড়াবাড়ি হয়ে থাকে এগুলো ধর্মের নামে বাড়াবাড়ি ওলামাদের সম্পর্কে বাড়াবাড়ি যা আমাদের সমাজে হয়ে থাকে এর উদাহরণ দিতে পারবেন যদি আপনাকে বলা হয় যে আলেমদের সম্পর্কে অলমাই কিরাম সম্পর্কে জি বাড়াবাড়ি হয়েছে নাম নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করে সামান্য বাড়াবাড়ি শুধু নামটা নিয়ে যদি ছেড়ে দিত তাহলে তো কাজ ওদের যাক নামটা একটু বড় করে দু লাইন না হয় উপাধি লিখলো আমাদের যে জলসার যে ইস্তাহারগুলি বিজ্ঞাপনগুলি হয় তাতে দু লাইন না হয় লিখলো হাজরাতুল আল্লাহ মাওলানা অমক সাহেব সাইকুল হাদিস আরো কিছু তার সাথে আরো দুটো লাগালো হ্যাঁ কিবিলা টিবিলা লাগাইলো এতেই যদি ক্ষান্ত হইতো তাও তো হইতো ওনারা ভুলের ঊর্ধ্বে একটি কথা এত বড় আলেম ভুল করতে পারেন নাকি শাইকুল হ্যাঁ জি কথার ক্ষেত্রে কথার ক্ষেত্রে বাড়াবাড়ি হইল জি হাকিমুল উম্মা উম্মতের একবার পুরো উম্মতের ডাক্তার বানিয়ে দাও হাকিম বানিয়ে দাও জি এগুলো কথার কথার বাড়াবাড়ি হলো হ্যাঁ কথার বাড়াবাড়ি আমলে বাড়াবাড়ি অন্ধ অনুকরণ করা এতে আমলের বাড়াবাড়ি আমলের বাড়াবাড়ি হচ্ছে কদমবসি করা তাদের পায়ে চুমো দেওয়া মরে যাওয়ার পরে তাদের কবরগুলি পাকা করা এগুলি আমলের বাড়াবাড়ি আকিদার বাড়াবাড়িটা বলেন কথায় আপনি কথায় আসছেন আবার গোসলে মনে করা যে তারা উদ্ধার করতে পারেন এইসব অলি আউলিয়া বা সলেহীন সৎকর্মশীল বা এইসব আলেমের দিন ছিলেন হাক্কানি আলেম ছিলেন হাক্কানি পীর ছিলেন এরা কি করতে পারেন আমাদের উদ্ধার করতে পারেন বালা মুসিবত থেকে আমাদেরকে কিছু দিতে পারেন জি তারা আমাদের তকদির ভাগ্যের মালিক আমাদের ভাগ্য উজ্জ্বল করতে পারেন তাদেরকে ধরলেই আমরা জান্নাত পেয়ে যাব তাদের মরিদ হলেই জান্নাত পেয়ে যাব এই ধারণা এগুলো আকিদার সব বিশ্বাসের ব্যাপার তারা মরেও মরে না আরো শক্তিশালী হয়ে যান আর যে তারা অদৃশ্যের খবর রাখতে পারেন যে মরিদানের কি কোথায় হচ্ছে না হচ্ছে খোঁজ খবর রাখেন এগুলো হচ্ছে বাড়াবাড়ি আকিদা গুলু আকিদার আচ্ছা তাদের সম্পর্কে এরকম ধারণা হচ্ছে যে তাদের কথা অন্ধভাবে বিশ্বাস করতে হবে তাদের কথার উপর কোনো প্রশ্নই উঠে না তারা লিখেছেন বলেছেন বুজরুগ লিখেছেন বুজরুগ বলেছেন অন্ধভাবে বিশ্বাস করতে হবে বাস্তবে দেখেন বাস্তবে দেখেন আলেমদের সম্পর্কে এখন আমরা কিন্তু সলেহীন আর আলেম দুটি এক করে দিলাম কিন্তু আমার প্রশ্ন প্রথম কানে ছিল আলেমদের সম্পর্কে বাড়াবাড়ি আলেমদের সম্পর্কে বাড়াবাড়ি হচ্ছে যে কোন এক এমামের তকলিদ করতেই হবে আর এমাম সাহেব যা বলেছেন ভুল নয় সব নির্ভুল এই আকিদা প্রথম বিশ্বাস এমাম আবু হানিফা যা বলেছেন লিখেছেন তার মজাবে যা আছে সব ঠিক এটি হচ্ছে গুলু বাড়াবাড়ি যা বলেছেন সব ঠিক একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কিন্তু আপনি একজন আলেমকে একজন এমামকে মোহাম্মদ সাল্লামের পাশে দাঁড় করে দিলেন যে তিনি যা বলেছেন তার মজাবে যা আছে সব নির্ভুল সব ঠিক সুতরাং চারের একটা হইতে হবে আর আমরা যেহেতু ভারত বাংলাদেশে আছি অধিকাংশ মানুষ সেখানকার হানাফি মজাবের অনুসারী সুতরাং এমাম আবু হানিফার মজাব সব ঠিক এবং আমাকে হানফি হইতেই হবে এটি হচ্ছে গলু বাড়াবাড়ি এটি হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে হলু যে আমাকে হানাফি হইতেই হবে আর ইমাম আবু আমাকে তকলিদ করতেই হবে তকলিদ ওয়াজেব তাদের আলেমদের ভাষা দিতে চলে আসে যে তকলিদ করা হচ্ছে ওয়াজেব আর চার এমামের এক এমামের তকলিদ করা ওয়াজেব চার এমামের কেউ যদি আমাদের দেশের লোকেরা বলে তাহলে আমি ইমাম সাফিরই তকলিদ করলাম এমাম মালিকিরই করলাম এমাম আহমদ বিন হাম্মালি করলাম বলছে না না ওগুলো করিও না কারণ আমাদের দেশে তোমার অনুসারী নেই তোমার দলের লোক নেই আমরা যখন যেখানে দশ সেখানে আল্লাহ তখন আপনি যেখানে দশ সেখানে আল্লাহ তা আমরা দশ যখন হানাফি তা তুমি একাই কেন সাফি হইতে যাবে আর হামবিলি হইতে যাবে মালিক হইতে যাবে তুমি কি হও হানাফি হও এই আকিদা এই বিশ্বাস ইমা বাবা যা বলেছেন তাই ঠিক তার নামে যা কিছু কিতাবে আছে তাই ঠিক সুতরাং তা মানতে হবে এটি হচ্ছে গোলু বাড়াবাড়ির আকিদা আর এর ওপর চল্লা হচ্ছে বাড়াবাড়ির আমল অতিরঞ্জন করে আমল করা এবং এসব কথাবার্তা বলা যে তকলিদ ফরজ আল্লাহ রসুলের আনুগত্য ফরজ ওয়াজিব আর কেউ বলবে যে মা বহানিফার আনুগত্য ফরজ তার তকলিদ করা ফরজ এটি হচ্ছে এই কথাটি হচ্ছে গোলু বাড়াবাড়ি তাহলে বুঝলেন আকিদার ক্ষেত্রে বাড়াবাড়ি এক এমামের ক্ষেত্রে ধরিলাম আপনাকে কথার ক্ষেত্রে বাড়াবাড়ি আর আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি এইরকমই আমার সাফিকেও যদি বলে না আমাকে সাফি হইতে হবে একটা মজাব ধরতে হবে তারপরে আমরা সাফি সাফি হইতে হবে মালিকি হইতে হবে হামবেলি হইতেই হবে এটি হচ্ছে গলু তারা যা বলেছেন তা নির্ভুল এই আকিদা বিশ্বাস রাখা ধারণা রাখা এবং সে মোতাবেক চলা সেসব কথা বলা এগুলি সব বাড়াবাড়ির অন্তর্ভুক্ত তো আলেমদের সম্পর্কে এইরকম বাড়াবাড়ি তারপর আমাদের দেশের লোকের আজকাল বলে থাকে এত বড় আলেম ছিলেন তিনি এত বড় সাইফুল হাদিস ছিলেন তার কি ভুল হতে পারে বলে না বলে না লোকেরা জি কে এই সাহস করে বলে যে ফাজাইল আমলে শিরিক বিদা থাকতে পারে আর যদি আপনি দেখিয়েও দেন যে তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম চেরা গাফেল নাসেনি হে আল্লাহ রসুল আপনি কেমন করে আমাদের থেকে গাফেল থাকতে পারেন আল্লাহ রসুল আমাদের উপর দয়া করুন দয়া করুন দয়া দৃষ্টিপাত করুন যদি বলেন যেগুলো কি প্রথম কথা জানে না যে শির কাকে বলে যদি জানেও কিছু হ্যাঁ, এই দেশে আসার পর কিছু শিখেছে আমি ওদেরকে ডেকে ওদের আমি এদেরকে ডেকে বলেছি যে ভাই এগুলো কি বলছে শির জানে না যে কিতাব আছে হঠাৎ করে কিতাবটা বের করে দিয়েছি যে এই লাইনটা পড়েন তো এটা শির কোন কিতাব দেখাই দিলাম যে ফাজাইল আমলে ভাই আছে এটা তখন চমকে উঠেছে তখন বলছি এত বড় আলেমরা লিখেছেন তো এর অর্থ তারাই বুঝেন আমরা কি বুঝি আমরা কি বুঝি তারাই বুঝেছেন এটি গোলু নয় শির্ক স্বীকার করলেন কিন্তু যখন জানতে পারলেন যে বাবরি আমাদের সাইকুল হাদিসের কিতাব এ তো বলছে তা তো বুঝিনি এত বড় সাইকুল হাদিস যখন লিখেছেন নিশ্চয় কোন অর্থ হবে অন্য কোন অর্থ হবে এগুলি হচ্ছে গোলু গোলুর কারণে উম্মাদ ধ্বংস যে কোনো জাতি ধ্বংস হয়েছে গোলু বাড়াবাড়ি করার কারণে এটি আমার কথা নাই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন হালাকাল মোতানাত্তেউন তিনবার করে বললেন এই বাক্যটি নবী করিমসাল্লাম বাড়াবাড়িকারী অতিরঞ্জনকারীরা ধ্বংস হলো ধ্বংস হলো ধ্বংস হলো ধ্বংস তারা আরো শোনেন নবী করিম সাল্লামের হাদিস বলছেন ইয়াকুমল গোলু সাবধান তোমরা বাড়াবাড়ি করা থেকে অতিরঞ্জন থেকে তোমরা ধর্মীয় ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না কারণ এই বাড়াবাড়ি তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করেছে ধর্মের ক্ষেত্রে যখন তারা বাড়াবাড়ি করেছিল তখন তাদেরকে এই বাড়াবাড়ি করাই ধ্বংস করেছে অর্থাৎ বাড়াবাড়ির পরিণামে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে এই বাড়াবাড়ি করার কারণে অতিরঞ্জন করার কারণে তারা সিঁড়ি কুফরিতে লিপ্ত হয়েছে যার ফলে তারা গুমরা হয়ে পথভ্রষ্ট হয়ে ধ্বংস হয়েছে সলেহীনদের ক্ষেত্রে সৎকর্মশীল সলেহীন বলা হয় উলিয়া উলিয়া বলা হয় আলেম বলে ইমাম আবু মালিক আহমদ এরা আলেম বলে তারা মানুষের কাছে পরিচিত কিন্তু আব্দুল কাদির জিলানি খাজা মইনুদ্দিন চিস্তি শাহজালাল আটরসি মাইজ ভান্ডারি ফুরফুরা এরা সলেহীন অলি আউলিয়া অলি আউলিয়া বলে পরিচিত তাদের সম্পর্কে বাড়াবাড়ি তারা দিতে পারেন তাদের বড় কুদরত রয়েছে হ্যাঁ, তাদের বড় বড় কেরামত রয়েছে কেরামতিতে তারা উদ্ধার করে দিতে পারে আমাদেরকে তাদের সুপারিশ আমরা জান্নাতে যাব এসবগুলি আঁকিয়ে রাখা এবং এসব কথা বলা যেমন একটু আগে আপনারা বললেন যে গরিব নামাজ বলা কৌসুল আজম বলা হ্যাঁ পীরে কিবলা পীরকে কিবলা বানিয়ে দেওয়া সবগুলি কথার বাড়াবাড়ি তারপরে আমলের বাড়াবাড়ি হ্যাঁ বিশ্বাসের পরে কথা হলো কথার পরে আমলের বাড়াবাড়ি শুরু হলো ওই মাজার পাকা করা মাজার পাকা করি আবার মাজার ভিড়ভাড় শুরু হলো ওরস লাগানো সবগুলি বাড়াবাড়ির অন্তর্ভুক্ত গুলুর অন্তর্ভুক্ত সবগুলি তার ধ্বংসের কারণ আম্বিয়া কেরাম আবার ফিরে আসি আম্বিয়া কেরাম রসুলগণ এবং অলমাই কেরাম সালেহীন সৎকর্মশীল অলি আউলিয়া যাদেরকে বলেন তাদের সম্পর্কে বাড়াবাড়ি অলি আউলিয়া সত্যিকারে হলেও তাদের সম্পর্কে বাড়াবাড়ি ধ্বংসের কারণ আর অলি আউলিয়া না হোক আর তাদেরকে অলিয়া অলিয়া ধারণা করে বাড়াবাড়ি করা সবগুলি ধ্বংসের কারণ এমন নয় যে অলিয়া অলিয়া সত্যি যদি হাক্কানি অলিয়া যেন অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালাম আমার উসমান আলী সাহাবাই কেরাম সবাই আল্লাহর অলি তারা সত্যিকার অলি তাদের সম্পর্কে যদি কেউ বাড়াবাড়ি করে ধ্বংসের কারণ নয় বান্দার আল্লাহ একটা সীমানা নির্ধারণ করেছেন প্রত্যেক বান্দার জন্য আল্লাহ সীমানা নির্ধারণ করেছেন সেটা অতিক্রম করতে পারবেন না আপনি বলতে পারবেন যে আবু বাকার উদ্ধার করো হে ওমার তুমি ওমার ছেলে আমাকে উদ্ধার করো হে আলী ইয়া আলী মুশকিল কোষা উদ্ধার করো না সীমানা পার করে আপনি বাড়াবাড়ি করলেন কথায় বাড়াবাড়ি করলেন তার আগে আপনার এতে কাজ যে আলী উদ্ধার করতে পারে উমার উদ্ধার করতে পারে আকিদার বাড়াবাড়ি করলেন আর আমলেরও বাড়াবাড়ি আপনার সেই জন্য আপনি গেলেন ধর্ণা দিতে কবরে গিয়ে চাইলেন ইত্যাদিতে যত রকমের বাড়াবাড়ি রয়েছে আপনার কথায় কাজে কর্মে বিশ্বাসে সবগুলি বাড়াবাড়ি বাড়াবাড়ি সম্পর্কে নবী করিম এমনকি তার সম্পর্কে বাড়াবাড়ি করতে কঠোর ভাবে নিষেধ করেছেন তার সম্পর্কেও বাড়াবাড়ি করতে শক্তভাবে নিষেধ করেছেন বলছেন নবী করিম লাতুতুরুনি বুখারি শরীফের হাদিস লাতুতরু নি আমার সম্পর্কে তোমরা বাড়াবাড়ি করিও না ফাইন নামা আনা আবদুন নিশ্চয় আমি একজন বান্দা ফকুল সুতরাং বলবে যে আবদুল্লাহ ও রাসুল মোহাম্মদ কে তিনি আল্লাহর বান্দা এবং রাসুল বান্দা যখন বলে দেবে আর তোমার দ্বারা বাড়াবাড়ি হবে না আর রাসুল বলে তুমি নবীর যতটা মান আল্লাহ দিতে বলেছেন তা দেবে আল্লাহ একটি কথা শুধু বলেননি যদি শুধু আব্দহ বলতেন আপনি তাহলে আল্লাহ রসুলের যে মান আল্লাহ দিয়েছেন সেটি আপনি দিলেন না মানহানি করলেন না শুধু বান্দা তিনি নন আমার মতো আপনার মতো হ্যাঁ, আপনার পীর কিবলার মতো যাকে পীর কিবলা মনে করছেন আপনার আলেম হুজুরের মতো ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের মতো ইমাম বুখারির মতো না শুধু বান্দা নন শুধু বান্দা বলা চলবে না নবীর ক্ষেত্রে ফকুলু আবদুল্লাহ যেমন শুধু বান্দা বলা চলবে না তেমন শুধু রাসুল বলা চলবে না আবদুল্লাহ বলতে হবে শুধু রাসুল বলে দিলে ভাবতো না আল্লাহর রসুল তাহলে বান্দা নন তিনি বান্দা না হলে মাবুদ আবদ না হলে মাবুদ মাবুদ হচ্ছেন যিনি উপাস্য যার এবাদত বন্দীকে আমরা করি যখনই বান্দা বলবেন না তখন আপনাকে শয়তান গোমরা করবে তাহলে তিনি মাবুদ হবেন যখন বান্দা নন আমরা আল্লাহর বান্দা আর তিনি বান্দা তাকে বলি না তাহলে তিনি মাবুদ উপাস্য শয়তান যে গোমরা করার সুযোগ পেয়ে যাবে এই জন্য আগে আল্লাহর নবী শেখাচ্ছেন যে বলো যে আবদুল্লাহ আল্লাহর বান্দা তিনি মাবুদ তো নন বরং তিনি আবেদ তিনি এবাদতকারী আপনার মতো তার উপর নামাজ রোজা হজ জাকাত দিন পালন করা সবকিছুই ফরজ ছিল তিনি আল্লাহর বান্দা আল্লাহর মখলুক আল্লাহর সৃষ্টি আর নবীলামকে আল্লাহ যে সম্মান দিয়েছেন কি সম্মান সেই সম্মানও এক স্তর পর্যন্ত তার উপরে নয় কিসের সম্মান দিয়েছেন রেসালাতের সম্মান দিয়েছেন রাসুল করেছেন রেসালাতের ওপরে মর্যাদা হচ্ছে অলুহিয়াত মানে মাবুদ হওয়া এলাহ হওয়া আল্লাহ হওয়া আহ হ্যাঁ। এই সম্মান আল্লাহ দেননি সুতরাং আল্লাহ দিন রেসালাতের সম্মান মোহাম্মদ আপনি যদি তাকে অলুহিয়াতের সম্মান দিয়ে দেন যে আল্লাহর গুণ তার মধ্যে ছিল তিনি সমস্ত গাইবের কথা জানতেন তিনি হাজির নাজির সবকিছুই দেখতেন তার সামনে সবকিছুই উপস্থিত তিনি সমস্ত ক্ষমতা রাখতেন তিনি যাকে ইচ্ছা যা দিতে পারেন যাকে যার থেকে ইচ্ছা তা নিতে পারেন এই ক্ষমতা তার আছে তুতিল মুলকা মন্তাসাও তানজেউল মুলকা মন্তাসাও আল্লাহর গুণ নবীর গুণ এই আকিদা আছে আমাদের দেশের বেরেলুবিদের এগুলি কোনো কাল্পনিক কথা বলছি না জি আঠারোশি ওয়ালাদের এই আকিদা শুধু তাদেরকে কেন দোষাবো আমাদের দেশের যতগুলি সুফিবাদী বিশ্বাসী পীরেরা তাদের মধ্যে এইসব আকিদা রয়েছে কেউ গোপনে গোপনে রেখেছে কেউ প্রকাশ্যে রেখেছে এইসব আকিদা আছে তাদের নবী দাতা উলিয়া উলিয়া দাতা বাড়াবাড়ি রেসালাতের মর্যাদা শেষ হয়ে গেল তার উপরে উঠানো চলবে না তাই বলছে তুতুরুনি আমাকে বাড়াবে না বলবে আল্লাহর বান্দা এবং তার রসুল নবী করিম সাল্লাম এসব সতর্কবাণী কেন উচ্চারণ করেছেন কেন বলেছেন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে নবী সাল্লাম এইভাবে সতর্ক কেন করেছেন সাহাবাই কেরামদের ইমানের উপর আস্থা ছিল না বিশ্বাস ছিল না তাহলে তিনি সতর্ক কেন করেছেন জি কারণ প্রাচীন ইতিহাস নবীর সামনে ছিল ইহুদিদের ইতিহাস সামনে ছিল খ্রিস্টানদের ইতিহাস সামনে ছিল যে খ্রিস্টানরা ইসা আলি সালামের সাথে কি করেছে ইহুদিরা ওজাইরের সাথে কি করেছে নু আলি ইসলামের জাতিরা যে লাত উজ্জা মানাত না তাদের তাদের এগুলি বলেন হ্যাঁ ওয়াকাউল্লাহ তাদের না আলিহাত ওয়ালা তাদের না ওয়াদ্দাম ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার হ্যাঁ, এসব সৎ কর্মশীল ছিল বোকারি শরীফ রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনোয়া বর্ণনা করেছেন তাদের সম্পর্কে তারা কি করেছে এছাড়াও বহু দেবতা ছিল মক্কার মুশ্রিকরা কোরাইশরা লাত উজ্জা মানাত হোবাল তিনশো ষাটটি মূর্তি তাদের শুধু কাবার চারিদিকে আরো ঘরে ঘরে মূর্তি সাফা আর মার দুই মূর্তি আসাফ নাইলা তাদের সাথে কি করেছে এরা সবাই তাদের সৎকর্মশীল ছিল সলেহীন ছিল এই ইতিহাস নবী করিম সাল্লাহাম মানব জাতির কুচরিত্রের ইতিহাস শিরিক কুফরের ইতিহাস নবী সাল্লাহামের সামনে মজুদ ছিল তাই তিনি বড় আশঙ্কা করেছিলেন যে প্রথম জেনারেশন সাহাবাই আমরা হয়তো সিরিককে বুঝে নেবে এবং তারা সতর্ক থাকবে দ্বিতীয় থাকতে পারে তৃতীয় থাকতে পারে তিন তিনটি জাতি সম্পর্কে এই তিনটি যুগ সম্পর্কে নবী করিম সাল্লাম একটি সার্টিফিকেট দিয়েছেন তাই না সর্ব উত্তম যুগ আমার যুগ তারপরে তারপরে যুগ তারপরে তারপরে যুগ আর তারপরে শির কুফরি মিথ্যাচার মিথ্যা ধর্ম সবকিছু পৃথিবীতে ছড়িয়ে পড়বে সুম্মাইফসুল কাজে মিথ্যা ছড়িয়ে পড়বে শুধু মিথ্যা কথা বলা আল্লাহ মিথ্যা ছড়িয়ে পড়বে মিথ্যা পূজা মিথ্যা ধর্ম মিথ্যা দলাদলি হ্যাঁ মিথ্যা মতবাদ সবকিছু ছড়িয়ে পড়বে তাই হয়েছে এই তিনটি যুগ সাহাবাইকার যুগের পরেই এসেছে মিথ্যা ধর্ম হ্যাঁ, এক উম্মতকে বিভক্ত করা সুফিবাদ মিথ্যা সুফিবাদ ধর্মের নামে সবকিছু এসছে মিথ্যা ফিরকাবন্দি সবগুলি হক সবগুলি রাস্তা ইসলামের সব এসছে পড়ে তো নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সামনে এই <clears throat> বাড়াবাড়ির ইতিহাস থাকার কারণে সতর্ক করেছেন এইভাবে আগের জাতিরা বাড়াবাড়ি করেছে যে যেদিকে ইঙ্গিত করলাম আল্লাহাক রব্দুল্লাহ আলম বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন বিশেষ করে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি কারণ মানুষ যদি দুনিয়ার ক্ষেত্রে ক্ষমতা দেখে বাড়াবাড়ি করে তাহলে জুলুম করলো এই জুলমের অবস্থায় মারা গেলে জাহান নামে যাবে শাস্তি দেবেন আল্লাহ দুনিয়া আখেরাতে চিরকালে শাস্তি হয়তো হবে না কাবিরা গোনা করলো কিন্তু ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ির নাম হচ্ছে কুফুরি শিরিক আল্লাহ অন্যের পূজা আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে বানিয়ে দেওয়া আল্লাহর গুণ অন্য কাউকে দিয়ে দেওয়া যার পরিণাম হচ্ছে খালেদিন আফিন্নার চিরকাল জাহান নামে থাকা কাফের মুশরেক হয়ে যাওয়া সুতরাং আল্লাহ ফাকরমে ধর্মের ক্ষেত্রে বিশেষ করে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাব আহলে কিতাব কারা যাদেরকে আগের যুগে আল্লাহ কিতাব দিয়েছিলেন অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানরা যাদের মাঝে তৌরাত এনজিল জবুর নাজিল হয়েছিল হে আহলি কিতাবুফিদিনকুম তোমরা তোমাদের ধর্মীয় ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না ওয়ালা তাকুলু আল্লাহ ইল্লাল হক আর আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া হক ছাড়া আর কিছু বলিও না বাড়াবাড়ি করে বলা এটি হচ্ছে হকের ব্যতিক্রম হককে ব্যতিক্রম করা হককে ছড়িয়ে যাওয়া তাকুলু আল্লাহ ইল্লাল হক হক ছাড়া আর কিছু বলবে না ইন্নামাল মাসিহ তারা কি বলেছিল আমি তো সংক্ষেপে বললাম যে ঈসা আলি সাল্লাম সম্পর্কে তারা বাড়াবাড়ি করেছিল হ্যাঁ, ওজের সম্পর্কে ইয়াহুদিরা বাড়াবাড়ি করেছিল কি বাড়াবাড়ি করেছিল আল্লাহ কোরআন বলেছেন ওয়াকালাতিল বলেছিল যে ওজাইর আল্লাহর পুত্র ওয়াকালাতেন নাসারা আল খ্রিস্টানরা বলেছিল নাসারা বলেছিল যে মাসি আলি ইসালাম ইবনুল্লাহ আল্লাহর পুত্র নু আল ইসলামের জাতিরা বলেছিল যে এরা আমাদের উপাস্য কারণ এরা যখন এত সৎ তখন এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে মক্কার মুশ্রিকার বলেছিল মানা এদের এবাদত উপাসনা এই জন্যই করছে যে এরা আল্লাহর নিকটে পৌঁছে দেবে আল্লাহর কাছে আমরা সরাসরি যেতে পারি না ও শিলা লাগবে মাধ্যম লাগবে এ উম্মতের এক শ্রেণীর মুশ্রেকরা তারা এদের মতোই তারা তাদের অনুসরণ করে নবীলামের সালামের তোমাদের পূর্বের জাতিদের মতোই তোমরা করবে তাদের অনুসরণ করবে পদে পদে কি অনুসরণ করলো তারা বলেছিল ইবনুল্লাহ ইয়াহুদি খ্রিস্টানরা এরা বলল নুরুল্লাহ মোহাম্মদ সাল্লাহাম কি খোদার নূরে তৈরি রসুল নূরের তৈরি একিন করে জানো গাজালের বইগুলি পড়ুন মিলাদের বই পড়ুন বিদাতিদের বই পড়ুন নবিকার কি থেকে তৈরি মাটি থেকে পাবেন না খোদার নূরে তৈরি পার্থক্য ইবনুল্লাহ নুরুল্লাহ দুটোই বাড়াবাড়ি দুটোই গোলু অতিরঞ্জন দুটোই কুফর দুটোই শির্ক তারা বলেছে আল্লাহর পুত্র পুত্র বাবার অংশ পায় বাবার গুণ তাজ বাবার মতো দেখতে হয় না হলে বাবার মতো কথাবার্তা টানটন হয় বাবার মতো ভয়সায় আওয়াজ হয় হ্যাঁ না চলাফেরায় বাবার মতো হয় বাবার কিছু গুণ থাকে এমনি জন্মগত সৃষ্টিগত বাবার কিছু গুণ তার মধ্যে থাকে স্বভাব বাবা আগি উগ্র মেজাজ ছিল উগ্র মেজাজ হ্যাঁ বাবা পেটে তো ছেলেও পেটে হ্যাঁ বাবা লম্বা তো ছেলেও লম্বা হয় না নাকি তাহলে বাবার গুণ ছেলের মধ্যে থাকে জি বাবার মধ্যে কিছু রোগ আছে সুগারের জন্মগত রোগ আছে মায়ের মধ্যে আছে তো ছেলেও মধ্যে ছোট থেকে সুগার আছে না নেই আছে তাহলে বাবার গুণ পায় ওই রকমই তাদের কাছে ওজায়ের ঈসা ইসলাম আল্লাহর গুণে ভূষিত গুণ পেয়েছেন মোহাম্মদ সাল্লাম আল্লাহর নূর যারা বলল তিনি মানুষ নন তিনি মাটির নন তিনি নূর থেকে আল্লাহ নূর থেকে তারা আল্লাহর একটা অংশ নবীকে দিয়ে দিল তারা ওই রকম মুশ্রেক হলো যেমন মুশ্রেক হয়েছে ইয়াহুদি খ্রিস্টানরা ইবনুল্লাহ বলে এইরকমই আল্লাহর ক্ষমতা গাইবের খবর আল্লাহ জানেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ অদৃশ্যের কথা আল্লাহ জানেন আল্লাহ আল্লাহ রাবুল আলম এলেম সব জায়গায় হাজির আল্লাহ রাবুল আলমিনের দৃষ্টির সামনে সবকিছুই মানুষকে হাজির নাজির বানিয়ে দিল নবীকে হাজির নাজির বানিয়ে দিল অলিয়া উলিয়াকে হাজির নাজির বানিয়ে দিল অলিয়া উলিয়াকে দাতা বানিয়ে দিল সৎকর্মশীলদেরকে এই সবগুলি হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি আল্লাহ বলছেন ইয়া আহলাল কিবলা তাকলু ফি দিন তোমরা তোমাদের ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না ওলা তাকুলু আল্লাহ ইল্লাল হক সত্য কথা ছাড়া আর কিছু আল্লাহ সম্পর্কে বলবে না ইন্নামাল মাসিহ ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ মাসি ঈসা আলাইহিস সালাম মারিয়ামের সন্তান তিনি আল্লাহর রসুল এবং ওয়াকালিমাতুহু আল্লাহর কালিমা আল্লাহ রসুল ইবনুল্লাহ নান আল্লাহ কি বলছেন রসুল্লাহ এবং আল্লাহর কালিমা আদেশ কোন দ্বারা তিনি সৃষ্টি হয়েছেন বিনা বাবাই আলকাহা ইলা মারিয়াম আল্লাহ যা নিক্ষেপ করেছিলেন এই কোন শব্দটি তার দিকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আত্মা স্পেশাল রূপ রাসুলের রূহ রোহমিন মানে আল্লাহর অংশ নয় রোহমিন মানে আল্লাহর পক্ষ থেকে যেমন বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে কি সম্মানের জন্য ঘরে সম্মান বাড়াবার জন্য বাইতুল্লাহ কাবা ঘর ঠিক তেমনি আল্লাহর স্পেশাল রুহ আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও এখন সতর্ক হয়ে যাও এতেই তোমাদের মঙ্গল রয়েছে সুরা নিসা আয়াত নম্বর একশো একাত্তর আল্লাহ পাক আর এরশাদ সুরা দায় এরশাদ করছেন বলে দেন হে একটু পার্থক্যের সাথে তোমাদের ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না হক ছাড়া সত্য ছাড়া অন্য কোনো কথা বলে অন্য আকিদা বিশ্বাস প্রকাশ করে তোমরা বাড়াবাড়ি করি ওলা তত্তাবেও আহুয়া আকৌমিন এমন জাতির তোমরা প্রবৃত্তির অনুসরণ করিও না কাদ্দাল্লুমিন কাবুল যারা এর পূর্বেই পথভ্রষ্ট হয়ে গেছে ইয়াহুদিরা পূর্বে পথভ্রষ্ট হয়ে গেছে নু আল ইসলামের জাতিরা পথভ্রষ্ট গুমরা হয়ে গেছে ঈসা আল ইসলামের জাতিরা পথভ্রষ্ট হয়ে গেছে খ্রিস্টানরা তাদের মতো তোমরা হয়ে যেও না ও আদাল্লু কাসিরা শুধু পদভ্রষ্ট হয়নি বহু লোককে পথভ্রষ্ট করেছে তারা বহু মানুষকে পথভ্রষ্ট করেছে আল্লাহর সঠিক রাস্তা থেকে তারা পথভ্রষ্ট হয়ে গেছে ভুল পথে চালিত হয়েছে সুরা মায়েদা আয়াত নম্বর সাতাত্তর নবী ওই আগে কামান ফিদ্দিন শরীফের হাদিস মাজার হাদিস মুসনাদ আহমদ ইয়াহুদি খ্রিস্টানদের সম্পর্কে আরো বলেছে বাবা তারা কিভাবে বাড়াবাড়ি করেছে গোলু করেছে যে তারা তাদের ধর্মীয় আলেমদেরকে আহবার মানে ইয়াহুদি খ্রিস্টানদের আলেম বা ইয়াহুদিদের আলেম বিশেষ করে ইয়াহুদিদের মধ্যে আলেম ছিল সেজন্য আহবার বলা হয়েছে ইয়াহুদিদের আলেমদের আহবার হাবরের জামা যেমন ওলামা আলেমের জামা আলেম মুসলিম উম্মাতের যারা জ্ঞানী মানুষ তাদেরকে আলেম ওলামা বলা হয় আর ইয়াহুদিদের আলেমদেরকে আহবার বা হাবর বলা হইত ইত্তাখাজু আহবার আহম তারা সাব্যস্ত করেছে তারা বিশ্বাস করেছে তাদের অলামাদের সম্পর্কে ও রহবান আহম রহবান রাহিবির জামা তাদের ধর্ম যাজক ধর্মীয় নেতা যারা ধর্মগুরু বা যাদের ওপর মানে এবাদতের দিকটা বেশি প্রাধান্য পেয়েছে খ্রিস্টানদের মধ্যে অজ্ঞতা বেশি ছিল আলেম পাওয়া যেত না কিন্তু ধর্মীয় ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে তারা খুব আগে বেড়েছিল আর এই ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে এবাদত করতে গিয়ে তো তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদের রাহেবদেরকে অর্থাৎ তাদের ধর্ম ধর্মযাজকদেরকে বা ধর্মগুরুদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারা রব উপাস্য বানিয়ে ফেলেছে প্রভু বানিয়ে ফেলেছে তারা এই আয়াত যখন নাজেল হলো আদিবিন হাতেম রাজি আল্লাহ তালান হাতেম তাই নাম শুনেছেন তো বড় দাতা দানশীল ছিলেন হাতেম তাই হাতেম তাইর কিসা কাহিনী আরব দেশে শুধু না সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এত দানশীল এবং দাতা ছিলেন হাতেম তাইর ছেলে আদি তারা খ্রিস্টান ছিলেন মুসলমান হয়েছিলেন পরে আদিবিন আয়াত মুসলমান হয়েছিলেন এই আয়াত নাজল হল নবী করিম সাল্লাহাম খ্রিস্টানদের সম্পর্কে এই আয়াত শোনালেন বা ইয়াহুদীদের সম্পর্কে ইত্তাখাজ আহবা রহম রহবান আর বাবা মিন্দুনিল্লাহ তখন আদি জিয়াল্লাহ তালানহ বলেন রসুল্লাহ আয়াতে তো বলা হয়েছে যে আমরা তাদেরকে রব বানিয়েছি আমাদের ওলামাদেরকে আমাদের সলেহীন সৎকা আউলিয়াদেরকে আমরা রব বানিয়েছি প্রভু বানিয়েছি আমরা তো তা করিনি ইহুদি খ্রিস্টান আমরা তো তা করি না তাদের রব বানানো মানে সে বুঝেছে যে সেজদা করা তাদের কাছে দোয়া করা বলছে আমরা তো আমাদের হুজুরদের কাছে দোয়া করি না তাহলে আজকালকার কবর পূজারীদের মতো নিকৃষ্ট হয়তো সেই যুগের খ্রিস্টানা ছিল না আজকালকার কবর পূজারীরা কবরওয়ালার কাছে মাদার খাজা বাবা মাদার হ্যাঁ শাহজালাল বাবা মাদার এসব করে তারা করতো না তাই বললেন না মা না বোধহম আমরা তো এবাদত করি না আমরা তো সেজদা করি না আমরা তো তাদের কাছে দোয়া করি না আমাদের হুজুরদেরকে আমরা আমাদের মুরব্বীদের কাছে আমাদের ধর্মযাজকদের কাছে তো আমরা এবাদত করি না তাদের দোয়া করি না চেষ্টা করি না মানে আবদ আর আল্লাহ বলছেন যে আর বাবা মিন রব বানিয়ে ফেলেছে কেমন কথা হইল বাস্তব পরিপন্থী মনে হচ্ছে নবী করিম সাল্লাম বললেন যে আচ্ছা বলো তোমাদের ধর্মগুরুরা তোমাদের ধর্মীয় আলেমরা যদি কোনো কিছুকে হালাল বলে ঘোষণা করে অথচ তা হারাম আসলে তা হারাম কিন্তু হালাল বলে যদি ঘোষণা করে তোমরা সেটাকে মেনে নাও না অন্ধভাবে হ্যাঁ তা তো করি আচ্ছা কোনো কিছু এর বিপরীত কোনটা বললাম একটা জিনিস হারাম ছিল হালাল বলে ঘোষণা করলো এর বিপরীত হালাল ছিল হারাম বলে ঘোষণা করে দিল যে হারাম তোমাদের ধর্মগুরুরা তা তোমরা মেনে নাও না অন্ধভাবে বলছে হ্যাঁ এটা করি নাম এটা তো আমরা করি যে আমাদের হুজুররা আমাদের ধর্মযাজকরা আমাদের অলামারা ধর্মগুরুরা এরা যদি কোনো কিছু হালাল মনে করে তো হালাল আর যদি হারাম বলে তো হারাম এটা মনে করি আমরা বললেন নবী করিম সাফা তিলকা এবাদাতহম ইয়াহম এটি তো হচ্ছে তাদের এবাদত করা এই তো হচ্ছে তাদের এবাদত করা তাহলে যদি কোনো মাসলা এখন আসুন মুসলিম সমাজ কেনেন কোন মাসলা যদি কোরআনেও না থাকে হাদিসেও না থাকে আর যদি আপনার কোনো ফাঁকিতে বলে দিয়ে থাকে যে এটা হারাম তাহলে আপনি অন্ধভাবে ধরে নিলেন আরাম অন্ধভাবে ধরে নিলেন একটি মাসলা হারাম কিন্তু আপনার হুজুরা ধর্ম গুরুরা আলেমরা উলিয়া উলিয়া বলিতেছে এটি হালাল গায়ে সন্ন্যত মুস্তাহাব তো মুস্তাহাব ধরে নিলেন এটি কি তাদের এবাদত নয় এবাদত এর বহু উদাহরণ রয়েছে মুসলিম উম্মাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বহু উদাহরণ রয়েছে এক দুটি উদাহরণ দি ইসলামে সুফিবাদ নেই নেই তাহলে এর নাম কি বিদাত সুফিজম সুফিবাদ হচ্ছে বিরাত এটিকে মুসলিম ধর্মযাজকরা পীরে কিবলারা তাদের নিজের পেটের ব্যবসা চালানোর জন্য কি করলো যে যার পীর নেই তার পীর শয়তান যার পীর নেই তার পীর শয়তান কি করলো তাহলে শুধু মুস্তাহাব করলো না পীর ধরা ওয়াজিব করে দিল তাহলে সুফিবাদকে ওয়াজিব করে দিল যা ইসলামের নেই বিদাতকে তাহলে কি করে দিল ওয়াজিব করে দিল যে বিদাত মানা অজিব ইত্তাখাজু আহবার আহম অরহবান আহম আর বাবা মেন্দুনিল্লাহ আর জনসাধারণ একবার চোখ বন্ধ করে মানে পীর ধরতে হবে পীর না ধরলে আমার শয়তান শয়তান যে পীর হয়ে যাবে পীর না ধরলে শয়তান যে আমাকে কবরে গিয়ে গুমরা করে দিবে তখন যে জবাব দিতে পারবো না পীর থাকলে ঠিকভাবে জবাব দিতে পারবো আছে কি কথাগুলি কিতাবে কিতাব খুলে ইনশাআল্লাহ তালা সামনে সপ্তাহে একটু আগে ভাগে যদি আসেন তো কিতাব খুলে খুলে দেখাবো আপনাকে যে কথাগুলি কিতাবে আছে কিনা পীরদের আসবেন আল্লাহ রাস্তা আগামী সপ্তাহে দেখার জন্য হকানি পীরের কিতাবে আছে আট্টরিসি পীরের কিতাবে নাই তার কিতাবে থাকতে পারে সবকিছুই থাকতে পারে ভান্ডারীদের কিতাবের কথা বলছি না চর্মনাই পীরের কিতাবের কথা বলছি নামটি বলে দিলাম আগামী সপ্তাহে চর্মনাই সম্পর্কে ওয়াজ শোনার জন্য আসবেন আগামী সপ্তাহে বক্তব্যই করব চর্মনাই পীরের কিতাবের ভাইদেরকে নিয়ে আসবেন যাতে করে চোখ খুলে যায় আর শির কুফরি করে মারা না যান দিন ইসলামের উপর থেকে মারা যান যাতে করে ওলা তামুতুন্না ইল্লাবান তো মুসলিম মুসলিম হয়ে মরার চেষ্টা করবেন শির বিদাতের অবস্থায় মরে যাবেন এমন হয়ে যাতে না মারা যান তাহলে একটি বিদাতকে ওয়াজিব করে দেওয়া হলো মিলাদ আর একটি উদাহরণ মিলাদ নবীর জন্ম দিবস পালন আল্লাহ নবী সাহাবাই কারাম তাবেন তাবা তাবেন কেউ করেছে প্রায় সোয়া চারশো সাড়ে চারশো বছর পর শুরু হয়েছে পঞ্চম শতাব্দী শুরু হয়েছে তাহলে পঞ্চম শতাব্দীতে শুরু হইল সেটির নাম কি সন্নত না বিদাত বিদাত সেটি আবার কমের পক্ষে মুস্তাহাব হয়ে গেল ভারত বাংলাদেশে অধিকাংশ মুসলমানদের নিকটে কমের পক্ষে মুস্তাহ বরং অজেব বলছে যে বেয়াদব তারা যারা মিলাদ করলো না নবীর জন্ম বার্ষিকী পালন করলো না ঈদে মিলাদুল নবীতে অংশ নিল না তারা বেয়াদব তাহলে বেয়াদব কি হয় যে অজেব তরক করে সেই না বেয়াদব হয় অজেব তরক করি তো বিয়াদব হয় জরুরি কাজ ছেড়ে দিল সেই জন্য বিয়াদব হলো তাহলে বোঝা গেল যে একটি বেদাতকে কি করে দেওয়া হলো অজেব করে দেওয়া হলো আর যদি মুস্তাহাব বলেছে মুস্তাহাব এটি ভালো নেকির কাজ তাহলে জি ইত্তাখাজু আহবার আহম আয়াতের দিকে ফিরে আসেন ওলামারা বলে দিয়েছেন বিদাতি মোল্লারা বলে দিয়েছেন পীরেরা বলে দিয়েছেন তাই তাদেরকে রব বানিফ আর বাবা আল্লাহর দিন ছেড়ে দিয়ে কোরআন হাদিস ছেড়ে দিয়ে কোরআন হাদিসে মৌলিদ কোথাও আছে কোরআনে একটি আয়াত খুঁজে বের করেন যাতে আছে মৌলেদ বা মিলাদুন্নবী আছে পালন করতে হবে হাদিসে কোথাও আছে যে নবীর মিলাদ জন্মবার্ষিকী পালন করতে হবে আছে কোথাও যদি না থাকে তার নাম বিদাত আর বিদাত কি অজেব বানিয়ে দেওয়া হচ্ছে ইত্তাখাজু আহবার আহম অরহবান আহম আর বাবা মিন্দুনিল্লাহ এখন ফেকার কিতাবের দিকে আসেন আর একটি উদাহরণ দিয়ে বহু উদাহরণ রয়েছে ফেকার কিতাবে হঠাৎ করে একটি মনে পড়লে একটি পেশ করি আর বেশি সময়ও নাই সময় শেষ হয়ে গেছে সেজন্য মনে হলো আর বেশি উদাহরণ দেব না ফেকার কিতাবে আছে যে কোন ব্যক্তি যদি তার শাশুড়ির সাথে অথবা শালির সাথে হ্যাঁ বা স্ত্রীর ফুফুর সাথে বা খালার সাথে কুকাজ করে ফেলে ব্যবচার করে ফেলে তাহলে তার স্ত্রী তার উপর হারাম হয়ে যাবে এটি হচ্ছে ফেকা হানাফির সর্বসম্মতি করে মাসলা হেদায়া বেকায়া গোদরি সব কিতাবের মাসলা আছেন কেউ পড়েছেন মাদ্রাসা পড়া কেউ আছেন শুনেছেন এই না শোনেননি এর ফতুয়ার নাম হচ্ছে হানাফি ফেকাতে হুরমাতে মুসাহারা হুরমাতে মুসাহারা মানে শ্বশুর বংশের যেগুলি হারাম হয়ে যায় স্ত্রীকে বিয়ে করলে যেমন শাশুড়ি হারাম এটি শরীয়তি হারাম যে আপনি ওর মেয়েকে বিয়ে করে সেই জন্য শাশুড়ি আপনার ওপর কি হয়ে গেছে হারামে যেটা হচ্ছে শরীয়তি হারাম আল্লাহ বলছেন ওম্মাহাত নিসাইকুম তোমাদের ওপর তোমাদের স্ত্রীদের মাদেরকে কি করা হয়েছে হারাম মা দাদি নানি উপর দিকে যত যাবে দাদির মা নানির মা সবগুলিকে হারাম করা হয়েছে এটি হচ্ছে শরীয়ত ইসলাম এটি কোরআনে হাদিসে রয়েছে কিন্তু একজন লম্পট তার স্ত্রীকে বাদ দিয়ে শাশুড়ির সাথে কুকাজ করলো এরকম ঘটনা ঘটছে অনেক ক্ষেত্রে বা শালির সাথে কুকাজ করে নিল বা আপনার স্ত্রী কি দোষ করলো ভাই লম্পট আপনি আর আপনার শাশুড়ি লম্পট আপনার স্ত্রী কোন দোষ করে দিল যে শরীয়তে আপনার স্ত্রী হারাম হয়ে গেল জি যুক্তি তো অসঙ্গত কথা আর অযৌক্তিক কথা আর কোরআনেও নেই হাদিসও নেই কোথাও নেই মশলা তাহলে এর নাম কি যেই ভাইয়েরা যে মজাবপন্থীরা এই মাসলাগুলিকে ধরে রয়েছে আর তাদের কিতাবে রেখেছে আর সেই কিতাবগুলি মনে করে যেগুলি পড়াইতে হবে আর এগুলির উপর আমল করতে হবে তারা কি ইত্তাখাজু আহবারাহম ও রহবানাম আরবাবামিন করলো না তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেমদেরকে তাদের ফাঁকিদেরকে রব বানিয়ে ফেলেছে এর বেশি আর উদাহরণ দিতে চাই না যদি এর বেশিও গুপ্ত ভান্ডার পড়তে চান তাহলে ফেকার গুপ্ত ভান্ডার পড়িয়েন যে কত একেবারে ঘৃণিত ঘৃণিত মাসলা মাসাই রয়েছে যেগুলি কোরআনে অনেক হাদিস অনেক কোথাও নেই আর সেগুলিকে ধরে যারা রয়েছে তারা এই আয়াতের আওতাভুক্ত এই আয়াতের আওতাভুক্ত তাদেরকে আল্লাহ মুশ্রিক বলে আখ্যায়িত করেছেন যে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর দিনকে বাদ দিয়ে আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে কোরআন এবং সন্না হাদিস বাদ দিয়ে তারা মানুষের কথা ধরে রয়েছে তাদেরকে রব বানিয়ে ফেলেছে আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আমাদেরকে শির্ক থেকে বিদাত থেকে কুফুরি থেকে আমাদেরকে পাক করেন বলুন আমিন আল্লাহ আমাদেরকে বিদাতি আকিদা থেকে শিরকি আকিদা থেকে অন ইসলামিক চিন্তাধারা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ভালো কথা বোঝার যেন তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের ওপর চলার জন্য তৌফিক দান করেন নবী করিম সাল্লামের সুন্নতকে মজবুত করে ধারণ করা তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল আলম আমাদেরকে নবী সাল্লাহামের সাফাত যেন দান করেন আমিন আলমিন মোহাম্মদ আলী ওসাহাবি আনন্দ মানে কি বরযাত্রী খাওয়ানো নাকি আনন্দ মানে বরযাত্রী খাওয়ানো বরযাত্রী হিন্দুদের সভ্যতা বরযাত্রী নেই আনন্দ করবে তাদের আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনদেরকে ডাকবে খালা পুকু আছে মামা আছে মামি আছে ইত্যাদি আছে আত্মীয় স্বজন বংশধর আছে চাচা চাচি সে তাদেরকে খাওয়াবে খাওয়াবে স্বেচ্ছায় খাওয়াবে কিন্তু চাপের মুখে জামাইয়ের সাথে একশো লোক এসেছে খাওয়াইতেই হবে আরাম হয়ে যাচ্ছে তাদেরকে এক দানা দেবে না তার পরের দিন বিয়ের পরের দিন দেবে কেউ খেতে দেবে না কিন্তু সেই দিন যেহেতু মেয়ের বিয়ে দিতে হবে বাধ্য খেতে দিতে না খাওয়াইলে তো বিয়ে করবে না চলে যাবে বিয়ে উঠে চলে বিয়ে ভেঙে যাবে পানের জন্য সুপারি জর্দার জন্য বিয়ে ভেঙে চলে যাচ্ছে হ্যাঁ বাতাসা মিষ্টির জন্য আমি এক বিয়েতে ছিলাম শুধু পান নিয়ে যাওয়া হয়নি সব নিয়ে গেছে আমার খালাতো ভাইয়ের বিয়ে মক্কাতে আছে সে লোক আর বিয়ের আবার আমার বিয়ে হয়নি কিন্তু আমি সেই বিয়ের অভিভাবক আবার আমাকে অভিভাবক বানিয়েছে তো সেই সময় সব মোল্লা মাতাপুর যেগুলি গ্রামের তাদের অবস্থা দেখেন শুধু আমরা দূর থেকে গেছি প্রায় ষাট সত্তর কিলোমিটার দূর ট্রেনে বিয়ে গেছে পানটা নিয়ে যায়নি বাতাসাও নিয়ে গেছি বাতাসা বুঝেন না বাতাসাও নিয়ে গেছি ভয়ে ভয়ে যে বাতাসা না হলে বিয়ে হবে না কমপক্ষে বাতাসা নিয়ে দশ পনেরো কেজি বিশ কেজি বাতাসা নিয়েছি পান শুধু নেওয়া হয়নি পান সুপারি নেওয়া হয়নি এমন ঝগড়া লাগিয়ে দিল একজন নেতা শয়তান বিয়ে হইতেই দিবে না হইচই হইচই আলেম নাই সব জাহেলের পাল দেখলাম আমি একটু শক্ত হইলাম আমি বললাম যে আপনারা একটা কথা বলেন যে বিয়ে দেবেন না দেবেন না আমরা পান নিয়ে আসেনি এখন পান আমরা দিতে পারবো না বিয়ে দেবেন না দেবেন না ও শয়তান মাতা প্রথমে না পান নিবেই কিন্তু মেয়ের বাবা দেখলেই তো কাম খারাপ তো বিয়ে তো ভেঙে যাবে মনে হচ্ছে উঠে যাবে বিয়ে কবুল হতে যাচ্ছে সময় আর বিয়ে তো ভেঙে যাবে তখন জোড়হাত করে দাঁড়িয়ে গেল যে মাফ করেন আপনার বিয়েটা আমার মেয়ের পড়িয়ে এ হচ্ছে আমাদের সমাজ অন ইসলামিক সমাজ হিন্দুদের বিয়ে হিন্দুদের মতো বিয়ে সাদে মধ্যে সব এগুলি ইসলামে নেই বাকি কথা হলো খুশি করবেন আপনি স্বেচ্ছায় খাওয়াবেন মেয়ের বাবা আপনি স্বেচ্ছাতে কিছু লোককে খাওয়াতে চান খাওয়ান কোনো অসুবিধা নেই দুই রাকাত হাদিস আছে বিলকুল বোখারি শরীফের হাদিস আছে হাফেজ তুমি রসুল ইল্লাস আশুর রাখাতিন আবদুল্লাহ বিন উমার বলছেন আমি আল্লাহ রসুল থেকে দশ রাখাত মুখস্ত রেখেছি রাতের ক্লাস হয় ফেকার ক্লাস হয় গত সপ্তাহে এই ক্লাস হয়েছে আসেন ক্লাসে আর পড়বেন না কিছুই চালু টেলিফোনে কিছু লোক আছে টেলিফোনে শুধু সব মশলা জানবেন কালকে এক লোক রাত দশটার সময় আমাকে টেলিফোন করছে আমি রাস্তায় তখন গাড়িতে তালাকের মাসলা এক লোক বত্রিশ তালাক দিয়েছে এক তালাক দুই তালাক তিন তালাক দেয় বত্রিশ তালাক দিয়েছে বলছে জিজ্ঞেস করছে আমাকে সেই লোক হয়তো আমাকে চেনে আমি হয়তো আওয়াজটা একটু লাগছে চেনা চেনার নামটা আমি চিনি না যে হুজুর একজন লোক বত্রিশ তালাক দিয়েছে ওর কি হবে তো আমি বললাম যে মাসলার আর কি জবাব দেবো একেতে গাড়িতে আছি রাস্তাতে আছি আর তিন নম্বর হচ্ছে তালাকের মাসলা তালাকের মাসলা আমি বললাম তালাকের মাসলা অত সস্তায় হয় না তার মানে যে পয়সা লাগে আমাদের কি পয়সাও দেয় না মাসলার জবাব দিয়ে আমাদের স্যার হুজুরা কিন্তু ফারাইজ টারাইজ এসব করলে পয়সা দিতে হয় ফতুয়া তো পয়সা দিতে হয় জানা আছে না নেই জানা বড় বড় মাদ্রাসাতে ফতুয়া নিলে পয়সা দিয়ে আসতে হয় তো আমি ওই ভাষাটা ব্যবহার করলাম কিন্তু আমার নিয়ত পয়সা না আমি বললাম যে তালাকের মাসলা এত সস্তাতে হয় না যে টেলিফোনে নিয়ে নেবেন সামনে আসতে হবে দুই পক্ষকে শোনাইতে হবে কিভাবে তালাক দিচ্ছে আর আপনি কি কোরআন হাদিসের অনুসারী না অন্য কিছুর অনুসারী সুবিধাবাদী শুধু বিবি হালাল করতে চান তো আপনি আসবেন সাক্ষাৎ এসে কথা বলবেন তালাকের মাসলার জবাব টেলিফোন আমি দিই না বলে টেলিফোনটা কেটে দিলাম বত্রিশ তালাকের মাসলা এখান থেকে শেষ করি মাসলা শেষ হয়ে গেছে না প্রশ্ন শেষ হয়ে গেছে আমাদের আরেক ভাই জিজ্ঞাসা করছিল ওখানে কোনো মাসলা যদি কোনো মাসলা থাকে তো মৌখিক জিজ্ঞেস করতে পারেন আমাদের কিতাব দেখেন ধর্মীয় কিতাব হচ্ছে কোরআন এবং হাদিস আমি চাই কোরআন এবং হাদিস থেকে দলিল কোরআন অথবা হাদিস থেকে একটি দলিল চাই সহি হাদিস একটি চাই যে আছে মিলাদ করা ইসলাম সহি হাদিস তো দূরের কথা আল্লাহ নবীর সাহাবাই কেরামের জামা নাই একটি দলিল চাই ঘটনা চাই যে সাহাবারা মিলাদ করেছে তাবিনদের জামায় তাবা তাবিনের জামায় নেই চারশো চব্বিশ অথবা পঁচিশ বা আঠাইশ হিজড়িতে মেশরে প্রথম রাফেজি শিয়ারা শুরু করে তারপরে ইরাকে দুই নম্বর পর্বে ইরাকে বিদাতিরা শুরু করে তারপরে ইরান হয়ে ভারত বাংলাদেশে পৌঁছে এই বিদাত জি গত শুক্র কিবারে মঙ্গলবারে বলেছি না এই বিষয়ে আলোচনা হয়েছে প্রচলিত বিদাত একটা বিষয় আছে ক্যাসেট নিয়ে নেবেন তো ওতে আমি বলেছি আর বহু আমার বক্তব্য বহু বক্তব্য আছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল বলেছেন কুল্লো বিদাতিন বা কুল্লো মোহদাসাতিন বিদা প্রত্যেক ধর্মের নামে নতুন কাজ হচ্ছে বিদাত নবী বললেন প্রত্যেক তাহলে আপনি কেমন করে ভাগ করবেন যে এটি ভালো এটি মন যেটা ইসলামে নাই সেটাই খারাপ হ্যাঁ জি জি জি ওদের গুমরাহি আর একটি যে বিদাতকে দুই ভাগে ভাগ করে যেগুলি ওরা করে ওগুলো ভালো আর যেগুলি করে না অন্যরা করে ওগুলো খারাপ হ্যাঁ দুরুদ পড়েন যেভাবে সাহাবারা পড়েছে সেভাবে পড়তে হবে নামাজের মধ্যে পড়েন নবীর নাম আসবে তখন বলেন সাল্লাহ আলী সাল্লাম কিন্তু সম্মিলিত করবেন একসাথে চিৎকার করে সুর ধরে সবগুলি বিদা এগুলি সাহাবারা করেন আচ্ছা নবী সাল্লাম বলেছেন যে দুই দুই রাখাত করেই তোমরা নামাজ পড়ে একটি হাদিসে রয়েছে দিন রাত সব নামাজই হচ্ছে দুই দুই রাখাত করে সন্ন্যত নামাজ পড়ার আসল তরিকা হচ্ছে দুই দুই করে চারটা একসাথে জায়েজ আছে কিন্তু দুইটাই হচ্ছে আসল দুই করে পড়েন যদি ইমাম শুরু করে দেয় তাহলে আবার ইমামের সাথে লেগে যান চার একসাথে পড়বেন হঠাৎ করে যদি দুই রাখাতের পরে উঠেছেন তৃতীয় রাখাত আর ইমাম শুরু করে কি করবেন তখন নামাজ পড়া জায়েজ নাই ইমামের সাথে লাগতে হবে তাহলে আপনার নামাজটা নষ্ট হইলো ছেড়ে দিল দুই রেখাত নষ্ট হয়ে গেল কিন্তু আপনি দুই রেখাত পড়ে যদি সালাম ফিরতে না থাকে তাহলে দুই রেখাত কম্পকে আপনার কবুল হইত ঠিক কিনা বললাম যে হাদিসে আছে নবী সাল্লাম বলেছেন যে রাতের দিনের নামাজ সব দুই দুই করে সব দুই দুই যে কোনো সন্ন্যত নামাজ পড়ে দুই দুই করে সলাতুল্লাহ ওয়ান নাহারে মাসনা মাসনা বিষয়